মানুষ বেতর পড়বে মনে করেছিলেন কিন্তু উঠতে পারে নাই পড়ার সুযোগ হয় নাই অথবা ভুলেই গিয়েছেন বেচারা এমন যদি হয় ফাল ইউসাল্লি ঈদ আসবাহ সকাল যখন হয়ে যাবে সেটাকে কাজা করে নিতে পারবে আউদা কারা অথবা সে যখন স্মরণ করবে তখনই সেটা পড়ে নেবে এক্ষেত্রে আমাদের আগে একটা মশলা মনে রাখতে হবে যে ঘুমন্ত ব্যক্তি এবং ভুলে যাওয়া ব্যক্তির সালাতের সময় যখন তার ঘুম ভাঙবে এবং যখন তার স্মরণ হবে তখনই তার সময় কিন্তু ইচ্ছা করে কেউ যদি জাগ্রত অবস্থায় বা ইচ্ছা করেই যদি কেউ সময় পার করে দেয় তখন তাকে কাজা করতে হবে কারণ যে ভুলে যায় ভুলে যাওয়া ব্যক্তির আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিয়েছেন তাকে আর যে ঘুমিয়ে যায় তার কলম উঠিয়ে নেওয়া হয় এজন্যে তিনি সূর্য ওঠার পরে এই বেতরের সালাদটা আদায় বা কাজা করবেন তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে দিনের বেলা যখন এই বেতর সালাদটার কাজা করবেন বা আদা করবেন তখন কিন্তু আর বেজোর সালাত আদা করা যাবে না সেটাকে জোড়া করে নিতে হবে যেমন আল্লাহ নবী আলিসালাতামের আমল সম্পর্কে মা আয়সা সিদ্দিক রাজিল্লাহ তালা বলেন যে আল্লাহর নবী আলিসালাতাম অসুখের কারণে বা ঘুমিয়ে যাওয়ার কারণে বা যে কোনো কারণে আল্লাহ নবী যদি রাত্রির সালাত না আদা করতে পারতেন বেতন সহ তাহলে তিনি দিনের বেলা বারো রাকাত আদা করতেন আমরা আগে জেনে এসেছি মায়েশা বলেন আল্লাহ রাসুলের রাত্রি নামাজ ছিল এগারো রাকাত তাহলে এগারোতে হলো বেজোর দিনের বেলা যখন আদা করতেন দুই দুই দুই দুই করে বারো করে দিতেন তাই যদি আপনার তাহাজুদ পড়া অভ্যাস থাকে কেমন লেন তো সে সহ বেতর সহ বেজর করে নেবেন আর যদি শুধুমাত্র বেতর আপনি পড়েন শেষ রাত্রে তাহলে এক্ষেত্রে যদি যারা এক রাকাত বেতর পড়া অভ্যাস তারা সকালে যখন কাজা করবেন তখন দুই রাকাত আদা করবেন যাদের তিন অভ্যাস তারা চার করবেন দুই দুই রাকাত করে যাদের পাঁচ অভ্যাস তারা দুই দুই করে ছয় করবে এইভাবে জোড়া করে আদা করতে হবে বেজোর করে তখন আর কাজা করা যাবে না করবেন এ হাদিসটি পাঁচজনে বড় করেছেন নাসাই ব্যতিরিকে অর্থাৎ আবুদাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা আর ইমাম আহমদুল হাম্বাল এ হাদিসটিকে বর্ণনা করেছেন হাদিসটি সহি হাদিস তাহলে বেতরের সালাত কাজা করা যাবে এটা আমরা বুঝলাম ওয়ান জাবির ইবন আবদুল্লাহ রাজি আল্লাহ আন কালা কালা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মান খাফ আল্লাহ ইয়াকুমা মিন আখিরিল্লাইল ফালিউতির আউ্বালা জাবির আবদুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন মান খাফ আল্লাহ ইয়াকুমা মিন আখিরিল্লাইল যে শেষ রাত্রে জাগতে পারবে না ভয় করে অর্থাৎ শেষ রাত্রে জাগতে পারবে না তার শক্তি বা মানসিকতা বা ঘুমের সবকিছু মিলে শেষ রাত্রে উঠতে পারবে না এটাই তার ভয় ফাল ইউতের আউ্বালা সে যেন প্রথম রাত্রেই বেতনটা আদা করে নাই তাহলে প্রথম রাত্রে পড়ে নেবে যারা শেষ রাতে উঠতে পারবে না অমান্তামা আইয়াকুম ফাল আর যে ব্যক্তি শেষ রাত্রে উঠার আশা রাখে সে তার শক্তি আছে মনোবল রয়েছে তার সমস্যা নাই তাহলে সে যেন শেষ রাত্রে আদায় করে ফাইন্দা সালাত কারণ শেষ রাত্রির সালাদটা আল্লাহর কাছে এটা কি মশহুদ এক হাজির হওয়ার সময় কারণ এই সময় শেষ রাত্রিতে যখন ফজরের সময়টা হয় তখন রাত্রির ফেরেস্তারা উঠে যায় আর দিনের ফেরেস্তারা আসমান থেকে জমিনে নেমে আসে তে ফেরেস্তাদের হাজির হওয়ার সময় উপস্থিত হওয়ার সময় সালাদটা যে ফেরেস্তারা যায় তারাও দেখে যে আল্লাহর বান্দা সালাত আদায় করতেছেন আর যারা আসে তারাও দেখে আল্লাহর বান্দা সালাত আদায় করছে তাহলে যাওয়ার পালা রাত্রির ফেরেস্তারাও দেখলো যে আপনি সালাত আদায় করলেন আর যারা আসলেন নতুন দিনের দায়িত্ব নিয়ে তারাও দেখলেন যে আপনি সালাত আদায় করতেছেন তাহলে এই যে ফেরিস্তারা সাক্ষী হয়ে গেল আপনার এই সালাত আদায়ের ব্যাপারটাতে এই জন্যে শেষ রাত্রে বেতুর পড়া উত্তম এটা আমরা বুঝতে পারলাম ওয়াদা আলিকা আফজাল আল্লাহ নবী আলিসাল্লাম বলেন এটাই হচ্ছে উত্তম তাহলে যারা উত্তম আদায় করতে পারবেন ভালো না পারলে প্রথম রাত্রিতে বেতর পড়ে শুইবেন অথবা এসার সাথে সাথেই পড়ে নিবেন এটা আমাদের জন্য সুযোগ রয়েছে যেটা আল্লাহ নবীর সুন্দর দ্বারা আমরা ইতিপূর্ব জানতে পেরেছি হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন وعن ابن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال إذا طلع الفجر فقد ذهب كل صلاة الليل والوتر فأوتروا قبل طلوع الفجر রাহুত্তির মিদি আবদুল্লাহ ইবিন ওমার রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন যখন সকাল হয়ে যায় ফজর যখন হয়ে যায় তখন রাত্রে সব সালাদ এবং বেতনের সালাতের সময় শেষ হয়ে যায় ফজর হয়ে গেলে আর আপনার রাত্রের কোনো সালাদ বা বেতনের সালাদ আর আদায় করা যাবে না তার সময় শেষ হয়ে গেল ফাউতির ওকাবলা তুল ইল ফজরি ফজর উদিত হওয়ার আগেই তোমরা বেতরের সালাদ আদায় করো ফজর হয়ে গেলে আর সালাত আদায় করা যাবে না যে কথাটা এর আগেও আমরা জানতে পেরেছি হাদিসের আলোকে রাহু তিরমিজি হাদিস ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন তাহলে দ্বারা আমরা বুঝতে পারলাম রাত্রির সালাদ এবং বেতরের সালাদ এগুলি আদায় করতে হলে ফজরের আগে আদা করতে হবে ফজর হয়ে গেলে আর আদা করা যাবে না তবে ক্ষেত্রে যদি এমন হয় যে বেতর পড়া শুরু করছে এক রাকাত পড়া হয়ে গেছে আর ইতিমধ্যে আজান বা সময় হয়ে গেল তাহলে এক রাকাত পেলে যেমন আসরের ক্ষেত্রে হাদিসে এসেছে ফজরের ক্ষেত্রে হাদিসে এসেছে এক্ষেত্রেও সেটা কেয়াস করে বলা যেতে পারে যে যদি এক রাকাত বেতর পড়া হয়ে যায় ফরজোর হওয়ার আগে তাহলে বাকি আর দুই রাকাত সেটা আদায় করতে পারবে বা যা বাকি বেতর পড়া অভ্যাস সেটা আদায় করবে কারণ যে এক রাকাত পেয়ে গেল সে পেয়ে গেল আসর পেয়ে গেল মাগরিব পেয়ে গেল যেমন হাদিসে এসেছে সেটা হয়তো এক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে ইনশাআল্লাহ وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي الضحى أربعا ويزيد ما شاء الله رواه مسلم আয়েশা রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম চাস্তের নামাজ চার রাকাত আদা করতেন ওয়াজিদ মাশা আল্লাহ আর যত চাইতেন তা বেশি করতেন এটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন তাহলে জোহা বা চাস্তের সালাত তথা সূর্য উঠার পনেরো বিশ মিনিট পর থেকে নিয়ে সূর্য ঢলে যাওয়ার দশ মিনিট আগ পর্যন্ত এই চাস্তের নামাজের সময় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সালাত আল্লাহ নবী আলিয়াল্লাম এই সালাত নিজে আদা করেছেন এর কমপক্ষে সংখ্যা হলো দুই রাকাত আল্লাহ নবী আলিয়াল্লাম ঊর্ধ্বে বারো পড়েছেন যেটা হারিস দ্বারা সাব্যস্ত নিম্নে দুই ঊর্ধ্বে বারো পর্যন্ত হারিস দ্বারা সাব্যস্ত তবে তার উপরেও কেউ যদি চায় আদা করতে পারে আল্লাহ নবী আলিসালাম এর কোনো নির্দিষ্ট সংখ্যা করে দেন নাই তিনি চার পড়েছেন তিনি আট পড়েছেন বারো পড়েছেন কিন্তু নির্দিষ্ট করে দেয় নাই তাই তো মা আয়েশা বলছেন ওয়াজিদ আল্লাহ আল্লাহ যা চাইতেন তাই তিনি বেশি করতেন মানে কোনো উপরের কোনো সীমা রেখা বেঁধে দেওয়া হয় নাই তবে নিম্নের সীমা হলো কমপক্ষে দুই আল্লাহ নবী আদা করেছেন চারো কথা এখানে আমরা পেয়ে গেলাম ওয়ালাহু আনহা আন্নাহা সৈলাত হালকানা রাসুল্লাহ সাল্লিদোহা কালাতলা ইল্লা আমিন মুসলিম শরীফের অন্য বর্ণায় আছে মায়েশাকে জিজ্ঞেস করা হলো আল্লাহ নবী আলিসালাম চাষের সালাদকে আদায় করতেন কারাতলা তিনি বললেন না ইল্লা আন ইয়াজি আমিন মাগিবে তিনি সফর থেকে যখন আসতেন তখন চাস্তের সলাৎ আদায় করতেন তাহলে আল্লাহ নবী আলিসাল্লাম চাস্তের সলাৎ আদায় করতে যখন সফর থেকে আসতেন তখন আদা করতেন এই হাদিস দ্বারা বোঝা গেল ওয়ালাহু আনহা মা রাই তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সুবহাতাজ যুহা কাত ওয়া ইন্নী লাউ সাব্বিহুহা মায়েশার মুসলিম শরীফের অন্য বর্ণে আছে তিনি বলেন যে আল্লাহ নবী আলিসাল্লাম কখনোই চাস্তের সুন্নত নামাজ পড়তেন না ও ইন্নিলাউ সাব্যহা কিন্তু আমি সেটা আদা করি তাহলে এখানে আল্লাহর নবীকে আল্লাহর নবী চাস্তের সালাত আদা করেন নাই মানে নর্মাল বাড়িতে থাকা অবস্থায় করেন নাই আর যেটা আদা করেছেন সেটা সফর থেকে এসে আদা করেছেন এটা দুই হাসের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বরং সফর থেকে আসতে পড়তেন নর্মাল অবস্থায় পড়তেন না তাহলে এটা সুসভ্যস্ত একটি সুন্নত যেটা আল্লাহর নবী করতেন এবং মায়েশা সেটা আদা করতেন ওয়ান জাইদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صلاه الاوابين حين ترمز الفصال রাহ তিরমিজি জাইদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল আউয়াবিন অর্থাৎ তোবাকারীদের আল্লাহর দরবারে যারা ফিরে আসে একান্ত যারা আল্লাহর খাঁটি বান্দা তাদের সালাত হলো কি হিনা তারমাদুল ফিসাল যখন ওটিনির বাচ্চা যখন ছোট বাচ্চা যখন সূর্যের তাপ বালুর মধ্যে পড়ে আর ওই তাপটা ছোট বাচ্চা সেটা যখন অনুভব করতে পারে এই সময়টাকে বলা হয়েছে যে তার মদুল ফেসাল অর্থাৎ যখন রৌদ্র খুব সূর্যের তাপ পড়ে আর এই তাপের কারণে বালুগুলি গরম হয়ে যায় আর ওই বালুর ওপরে নবজাত উটের বাচ্চা হাঁটে যখন তখন পায়ের মধ্যে গরম পায় এবং হাঁটতে কষ্ট পায় ওই সময়টা এটা হয়তো নয়টা থেকে নিয়ে বা দুপুরের আগে এই সময়টা হয়ে থাকে অবস্থা ভেদে দিনের প্রখরতা রৌদ্রের প্রখরতা ভেদে এটা আগে পরে হতে পারে আমরা সময় বলে দিয়েছি সূর্য উঠতে শুরু করা থেকে নিয়ে পনেরো মিনিট পর বা বিশ মিনিট পর থেকে নিয়ে সূর্য ঢলে যাওয়ার দশ মিনিট আগ পর্যন্ত এক লম্বা সময় চাষের নামাজের কেউ কেউ বলেছেন যে দুপুরের আগে আগে তখন বেশি গরম হয় আর বেশি গরমের দিনে তো সকাল নয়টা দশটা দিকে গরম হয়ে যায় এটা হলো উত্তম সময় তাছাড়া সকাল থেকে নিয়ে দুপুর হয়ে আগ যাওয়া পর্যন্ত এই সালাদটা আদায় করা যা আইজ রয়েছে এটাই হলো সলাতুল আউ্বাবিন বাকি যে সমস্ত হাদিসে এসেছে সলাতুল আউ্বাবিন ছয় রাকাত মাগরিব মেশার মাঝে পড়লে এই নেকি ওই নেকি এই হাদিসগুলি একটিও আল্লাহর নবী থেকে সাব্যস্ত নয় সহিসানদে সুসাব্যস্ত নয় সলাতুল আউ্বাবিন মানে চাস্তের সলাত সলাতুল আউ্বাবিন যেটা মাগরিব এবং এশার মধ্যে ছয় রাকাতের কথা এসেছে এবং এর বিভিন্ন ধরনের ফজিলত এসেছে এগুলি একটা হাদিসও আল্লাহর নবী আলিসালাম থেকে সাব্যস্ত নয় এগুলি আল্লাহর নবীর হাদিস বলে আমাদের কাছে প্রমাণিত নয় ছোট্ট একটি ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন যারা এক আল্লাহর এবাদত করে কোরআন এবং হাদিসের ওপর আমল করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে সফল করে আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ দেখুন ইসলামের খুঁটি সমূহ কাল রাত এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে পিস টিভি বাংলায় মোমেনের চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাশিম মাদানি শেখ হাসিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদব প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে আর সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাহু আলহিসাল্লামের মণিমুক্তা আবু হুরায়রা রাজি আল্লাহু আনহু বলেন রসুল্লাহ সাল্লাহু আলিয়াল্লাম বলেন মুনাফিকের আলামত তিনটি কথা বললে মিথ্যা বলে অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং আমানত রাখলে খেয়ানত করে সেহি বুহারি প্রথম খণ্ড ইমান অধ্যায় অনুচ্ছেদ চব্বিশ হাদিস নম্বর তেত্রিশ ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি শেখ হারুন হোসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃষ্টি বাংলার দর্শ হাদিস আপনাদের কাছে আমরা নিয়মিত পেশ করতেছি আশা করি আপনারা উপকৃত হচ্ছেন এ পর্যায়ে আমাদের আলোচনা চলতেছিল নফল সালাদ সম্পর্কে এবার আমরা আলোচনা করতেছিলাম চাস্তের সালাদ চাস্তের সালাতের সময় আমরা বলেছি এর সংখ্যা কত সেটাও বলেছি মা এসারাদিল্লাহ থেকে বিভিন্ন ধরনের হাদিস এসেছে সবগুলি আলোতে আমরা বুঝতে পারলাম এ সালাদটি আদা করতে হবে আল্লাহ নবী আলিসাল্লাম থেকে আরও যেটা বর্ণিত হয়েছে ওয়ান জাইদ আর কামার আদি আল্লাহ তালান আন্না রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম কল সালাতুল আউ্বিন হিরা তারমাজুল আরকাম রাজি থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন সালাতুল আউ্বিন অর্থাৎ তোবাকারীদের আল্লাহর দরবারে যারা ফিরে আসে একান্ত যারা আল্লাহর খাঁটি বান্দা তাদের সালাত হলো কি হিরা তারমাদুল ফিসাল যখন উটনির বাচ্চা যখন ছোট বাচ্চা যখন সূর্যের তাপ বালুর মধ্যে পড়ে আর ওই তাপটা ছোট বাচ্চা সেটা যখন অনুভব করতে পারে এই সময়টাকে বলা হয়েছে হেনা তার মদুল ফেসাল অর্থাৎ যখন রৌদ্র খুব সূর্যের তাপ পড়ে আর এই তাপের কারণে বালুগুলি গরম হয়ে যায় আর ওই বালুর ওপরে নবজাত উটের বাচ্চা হাঁটে যখন তখন পায়ের মধ্যে গরম পায় এবং হাঁটতে কষ্ট পায় ওই সময়টা এটা হয়তো নয়টা থেকে নিয়ে বা দুপুরের আগে এই সময়টা হয়ে থাকে অবস্থা ভেদে দিনের প্রখরতা রৌদ্রের প্রখরতা ভেদে এটা আগে পরে হতে পারে আমরা সময় বলে দিয়েছি সূর্য উঠতে শুরু করা থেকে নিয়ে পনেরো মিনিট পর বা বিশ মিনিট পর থেকে নিয়ে সূর্য ঢলে যাওয়ার দশ মিনিট আগ পর্যন্ত এক লম্বা সময় চাষের নামাজের কেউ কেউ বলেছেন যে দুপুরের আগে আগে তখন বেশি গরম হয় আর বেশি গরমের দিনে তো সকাল নয়টা দশটা দিকে গরম হয়ে যায় এটা হলো উত্তম সময় তাছাড়া সকাল থেকে নিয়ে দুপুর হয়ে আগ যাওয়া পর্যন্ত এই সালাদটা আদায় করা যা আইজ রয়েছে এটাই হলো সালাতুল আউ্বাবিন বাকি যে সমস্ত হাদিসে এসেছে সলাতুল আউ্বাবিন ছয় রাকাত মাগরিব মেশার মাঝে পড়লে এই নেকি ওই নেকি এই হাদিসগুলি একটিও আল্লাহর নবী থেকে সাব্যস্ত নয় সহি সানদে সুসাব্যস্ত নয় সলাতুল আউ্বাবিন মানে চাস্তের সলাত সলাতুল আউ্বাবিন যেটা মাগরিব এবং এশার মধ্যে ছয় রাকাতের কথা এসেছে এবং এর বিভিন্ন ধরনের ফজিলত এসেছে এগুলি একটা হাদিসও আল্লাহর নবী আলিসাল্লাম থেকে সাব্যস্ত নয় এগুলি আল্লাহর নবীর হাদিস বলে আমাদের কাছে প্রমাণিত নয় বন্ধুগণ এই চাষের সালাতের আল্লাহ নবী আলসালাতাম আরও অন্য হাদিসে এর ফজিলত এসেছে যেমন আল্লাহ নবী আলসালাতাম বলেছেন যে ব্যক্তি সকালে ফজরের নামাজ জামাতে আদা করলো এরপরে জিকির আজকার করতে থাকলো সূর্য ওঠার পরে সে দুই রাখা সালাত আদা করলো তাহলে তার জন্যে আল্লাহ পূর্ণ একটি হজ এবং পূর্ণ একটি উমরার নেকি লিখে দিবেন সুহান আল্লাহ আজিম হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং হাদিসটি হাসান বা সহি কেউ কেউ বলেছেন তাহলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন প্রতিদিন আপনি একটা করে পূর্ণ হাজ এবং পূর্ণ ওমরার নেকি পাবেন এই সুযোগ করে দিলেন মহান রব্বুল আলমিন আপনার জন্য আমার জন্য অতএব যাদের এই সময়টা সম্ভব যাদের বিশেষ করে ছুটির দিনে বা যারা এই সময় কাজ নেই বা ঘুম পূর্ণ হয়েছে ঘুম দরকার নেই বা কোনো সকালে কোথাও যেতে হবে না তাহলে এই আমলটি আমরা করার চেষ্টা করব। দুই রাকাত যেটাকে আমাদের দেশে ইশরাকের সালাদ বলা হয় আসলে ইশরাকের সালাদ বলে কোরআন হানিসে কোনো নাম আমাদের কাছে নেই যেহেতু ইশরাক মানে সূর্য উঠে গিয়ে যখন সালাত আদায় করার সময় হয়ে যায় এটাকে ইশরাক বলে ইশরাক মানে ফর্সা হয়ে যাওয়া ওই সময়টাকে এই সময় যেহেতু ইসলাত আদা করলে কি পাওয়া যায় এই জন্য কেউ কেউ এটাকে সালাতুল ইশরাক বলেছেন তবে ইশরাক বলে সালাতুল ইশরাক বলে কোনো কথা কোরআন হারিসে আমরা পাই না অতএব এটাও চাস্তের সালাত এছাড়া আবুজার রাজি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে প্রতিটি মানুষ যখন প্রভাত করে তার প্রত্যেকটি জোরে জোরে একটা করে সদকা দেওয়া দরকার তার প্রতিটি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর একটা করে সদকা কিন্তু যদি কেউ এতগুলি করতে না পারে দুই রাকাত চাস্তের নামাজ আদা করে নাই আর এখানে অন্য হাজার আছে যে তিনশো ষাটটি জোর রয়েছে এই তিনশো ষাটটি জোরের প্রতিটি জোরের জন্য একটা করে সদকা একটা করে দান করা দরকার কিন্তু তিনশো ষাটটা দান করা একজন মানুষের জন্য কঠিন ঠিক না সাহবাহিকরাও বললেন ইয়া এতগুলি কি দান করা সম্ভব আল্লাহ নই বললেন সে যদি না পারে দুই রাখা চাস্তের সালাদ যদি আদা করে নেয় তাহলে ওই সমস্ত তিনশো ষাটটি জোরের পক্ষ থেকে একটি একটি করে সদকা অর্থাৎ তিনশো ষাটটি সদকা করার সমান নেকি তার হয়ে যাবে এবং তারপরে যে দায়িত্বে ছিল এগুলির সুক্রিয়া আদায় হয়ে যাবে এই চাষের সালাদ এটা অত্যন্ত গুরুত্ব আমরা পাইলাম এজন্যে সুযোগ হলে সময় হলে এটাকে নিয়মিত পড়া সম্ভব না হলে যখন সম্ভব হয় তখন এটাকে পড়ে নেওয়া অফিস চালার ফাঁকে যদি সুযোগ হয় অফিস যাওয়ার আগে এই ধরনের হয় মোট কথা লম্বা একটা সময় দুই রাকাত কমপক্ষে চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত বা এর ঊর্ধ্বেও কেউ যদি সুযোগ থাকে পড়বে এই সালাদটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি এবাদত আমাদের করা উচিত মনে রাখতে হবে এরপরে যেটা আল্লাহ নবী আলী সালাতাম থেকে হাদিস এসেছে আমাদের এই অধ্যায়ে ওয়ান আনাসির রাজি আল্লাহ তালা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم من صلى الضحى سنت عشر ركعة بان الله له قصرا في الجنة রাহ তিরমিজ অস্তাগরাবা আনাস রাজিয়াল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চাস্তের বারো রাকাত সালাত আদা করবে আল্লাহ রব্বুল আলমিন এর বিনিময়ে তার জন্যে জান্নাতে একটা বালাখানা প্লেস বানাই দিবেন তবে এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করে বলেছেন গরিব অর্থাৎ হাদিসটি বর্ণনা সূত্র দিক থেকে দুর্বল কারণ আল্লাহর নবী আলাইসালাম থেকে চার সালাতের বারো বা আট এর নির্দিষ্ট একটা বেঁধে দেওয়া হয় নাই জন্য আমরা এই ব্যাপারে লক্ষ্য রাখব দর্শক শ্রোতা আমরা কোনো ক্রমেই সহি হাদিস ছাড়া জৈফ হাদিস দিয়ে কোনো বিধান কোনো আমল আমরা করব না মোট কথা আমরা চাস্তের সালাতের একটা অত্যন্ত গুরুত্ব তাৎপর্য এর ফজিলত এবং এর পড়ার যে সকালে যদি ফজরের নামাজ পড়ে মসজিদে জিকে রাজগার করে উজু অবস্থায় এটাকে তারপরে সূর্য ওঠার পরে পড়লে পূর্ণ একটি হজ পূর্ণ একটি উমরার নেকি এটা যদি আমরা এছাড়া অন্যভাবে পড়ি তাহলে সেটা তিনশো ষাটটা সৎকার করার সমান নেকি এই যে চাষের সালাতের এতগুলি সব রয়েছে আমরা চেষ্টা করব বেশি বেশি করে নফল সালাত আদায় করে আল্লাহর নবী আলিসালামের সঙ্গে কেমতে এবং জান্নাতে থাকার চেষ্টা করব। সালাত নফলের অধ্যায়ে আমরা প্রথমেই জাহাজটি বর্ণনা করেছিলাম রাবিয়া রাজিয়াল্লাহ হাদিস সেখানে আমরা পেয়েছি বেশি বেশি করে সুন্নত নামাজ নফল নামাজ আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে থাকা সহায়ক করে দেয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন সালাত পর্বের আমরা নয়টি অধ্যায় শেষ করেছি এবার আমরা দশ নম্বর অধ্যায়ে প্রবেশ করছি সেটি হলো বাব ও ইল জামাত ওয়াল ইমামা জামাত সহকারে সলাৎ আদায় করা এবং ইমামতির যে বিভিন্ন বিধান আহকাম রয়েছে সে নিয়ে পর্ব অধ্যায় শুরু হলো দশ নম্বর অধ্যায় সলাৎ পর্বে এখানে প্রথম হাদিসটি বর্ণনা হয়েছে আন আবদুল্লাহ ওমর রাজি আল্লাহ তালা আনহুমা আন্না রাসুল আল্লাহ সাল্লামা কাল সলাতুল জামাতে আফজাল মিন من صلاة الفضل بسبع وعشرين درجة متفق عليه ولهما عن أبي هريرة بخمس وعشرين جزءا وكذا للبخاري عن أبي سعيد وقال درجة ফরজ সালাতের ফজর সম্পর্কে হাদিসটি বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন জামাতের সঙ্গে সালাত আদায় করলে এর ফজিলত একাকী আদা করার চাইতে সাতাশ গুণ বেশি সব হবে বোখারি মুসলিমের হাদিস বোখারি মুসলিম আবহাওয়া থেকে বর্ণিত হয়েছে পঁচিশ গুণ বেশি হবে আবার বোখারির বর্ণে আবু সাইদ থেকে বর্ণনা হয়েছে দারাজা মোট কথা পঁচিশ এবং সাতাশ গুণ বেশি নেকি হবে এটা সই হাজার সাব্যস্ত পঁচিশ আর সাতাশ এই যে দুই কম বেশ এর অর্থ কি আসলেই পঁচিশ এবং সাতাশ আসলে কিন্তু এটা উদ্দেশ্য নাই বরং উদ্দেশ্য হলো অধিক সব হবে কেউ কেউ বলেছেন বড় জামাত হলে সাতাশ ছোট হলে পঁচিশ খুশু খুজু বেশি হলে সাতাশ কম হলে পঁচিশ কেউ বলেছেন পুরা সালাদ পেলে সাতাশ পুরা সালাদ না পেলে পূর্ণ সালাদ না পেলে পঁচিশ এই ধরনের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন মনে রাখতে হবে সালাদ সুন্দর মতো আদা করলে সাতাশ না করলে একটু ভুল ত্রুটি হলে পঁচিশ মোট কথা জামাতের সঙ্গে সালাত আদা করলে এর নাকি বেশি আমাদের এ পর্বের সময় একেবারে শেষ বিদের আগে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন والسلام عليكم ورحمة الله وبركاته আনে মানে? আমাদেরকে জানাবেন যে কিভাবে আপনি সেখানে দাওয়াতের কাজ করেন দাওয়াতের ক্ষেত্র কেমন মানুষের মনের মধ্যে চিরাচরিত একটা প্রয়োজন হলো অন্তরের একটা শান্তি উচিত ইসলামের যখন সন্ধান তারা পায় তখন খুব সহজে তারা ইসলামকে কবুল করে ইসলামের শক্তি তাদেরকে টেনে আনছে কালো বাতাবরণের মাঝে আর ওনারা এটা পেয়ে এত খুশি হয় তাদের জীবন পুরো বদলে যায় সবকিছু পরিত্যাগ করতে রাজি আছে ইসলাম পরিত্যাগ করতে তাদের আছে পরিণত পদ্ধতির সাথে এই জন্য ইউকেতে অনেক জায়গায় দেখা যায় যারা নতুন মুসলমান হয়েছে তারা স্কলার হয়ে আবার ইসলামের নেতৃত্ব দিচ্ছে জানুন অনেক প্রস্তাবিত নীতিমালা যার দ্বারা কার্যকরীভাবে ইসলামের প্রচার সম্ভব দেখুন দাওয়া কোথায় ও কখন প্রতি বুধবার রাত সাড়ে নটায় বাংলাদেশে ও রাত নটায় ভারতে পিস টিভি বাংলায় ম্যারেজ ও divorce Islamic The husband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 join doctor Zakir Naik দেখুন অর্ধাঙ্গিনী নাত্তিকাঙ্গিনী প্রতি শনিবার রাত আটটায় বাংলাদেশে ও রাত সাড়ে সাতটায় ভারতে পিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহানা হুয়া তাআলা কোরআনকে রাখবেনই কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে পিস টিভি বাংলায়